তাই আমরা দেখলাম এখানে যে আবার জড় ভরতজিকে একজন ধরে নিয়ে গেছে সেবার তো ধরে নিয়ে গেল সে এরকমই একটা ব্যক্তিত্ব বসে থাকে চুপচাপ এই চল শিগগিরি আবার সেই খেতে কোথায় বসেছিল তাকে ধরে নিয়ে একজন নিয়ে চলে গেছে নিয়ে কি করেছে না বলছে পালকি পালকি বার কাজে লাগিয়ে দিয়েছে যা চারজনের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছে পালকি বাবার লোকের অভাবের জন্য তাকে ঘাট ধরে নিয়ে গেছে জল পালকি বইবি ও চলে গেছে নিয়ে গিয়ে পালকি বই বাবার কাজে লাগে কার পালকি মানে সিন্ধু বলছেন বলছেন কি করছে শ্রী সুকুবাচ বলছেন অথ সিন্ধু সৌহরি পাতে রুহু গণস্ব ব্রজত ইক বলছেন ইক্ষু মাত্রস্তটে তৎকুলোপতিনা শিবিকা শিবিকা বাহক পুরুষান্বেষণ সময়ে দৈবেন উপসাদ উপসাদিত সদ্বিজবর উপলব্ধ এসো পিবা যুবা সংহননাঙ্গ গোখর বদবুম গোখর বদরুম বড়ুম অলম ইতি পূর্ব বৃষ্টি গৃহীতই সহ গৃহীত প্রভব মতদ অর্হ উবাহ শিবিকাম স মহানুভাব এখানে বলছেন সেই দ্বিজবরকে কিছু না বুঝে এবার চেহারাটা গোস মোটাসোটা স্বাস্থ্য ভালো আছে চল একে নিয়ে যায় এ পালকি ভালো বইতে পারবে নিয়ে গিয়ে তাকে পালকি বহনের কাজে লাগিয়ে দিয়েছেন কিন্তু পালকি বহর কাজে লাগালে কী হবে সে তো ব্রহ্মজ্ঞানী আনন্দে বিভলসে পালকি বহনের কাজে লাগিয়ে দিচ্ছে শিব সৌহরিপতির পালকির ভেতরে বসে রয়েছেন সে একটা জায়গায় যাচ্ছেন গুরুগৃহে সে পালকি বয়ে যাচ্ছেন পালকির লোকের একজনের অভাব হয়েছে তাকে লাগিয়ে দিয়েছেন চল পালকি বই পালকি বইবি সেও কোনো কিছু না বলে ভগবানের ইচ্ছা আমি পালকি বইছি পালকি বইতে বইতে তার পালকি বয়া কোনো দিন অভ্যাস নাই অভ্যাস যদি না থাকে পালকিটা কি করে বইবে তার অভ্যাস নাই এই জন্য পা ফেলবার সময় সে কোথায় পিঁপড়ে আছে কোথায় পোকা আছে মরে যাবে এদেরকে বাঁচাবার জন্য পা এদিক ওদিক করছে ভেতরে ভেতরে যে সৌভরিপতি বসে রয়েছেন সিন্ধু পাতে বসে রয়েছেন তিনি কি করলেন তিনি রেগে গেলেন যখনই পালকির গতি এদিকে হচ্ছে তার শরীর কাঁপছে এই কে এরকম পালকি বইছে ঠিক করে পালকি বইতে পারো না তখন তারা তার বাকি যারা রয়েছে তারা ভীত হয়ে যাচ্ছে রাজা রেগে যাচ্ছে আমাদের রাজন দেখুন আমরা পালকি ঠিক মতোই বইছি আপনি রাগ করবেন না নতুন এই যে লোককে লাগানো হয়েছে এ বেটা পালকি বইতে পারছে না আর তাই জন্য আমাদের গতি এরকম ভীষণ হচ্ছে কেন তিনজন যদি ঠিক বা একজন যদি ব্যালেন্স না থাকে তাহলে এরম এরম হবে এমনকি তিনজনের হাইট পর্যন্ত মোটামুটি সমান বেছে নিতে হবে তাই যদি না হয় পালকির গতি বিষম হয়ে যাবে একজন বেটে একজন লম্বা হবে না পালকি ওর মা পাওয়া যায় না সংসর্গিক দোষ এব নূনম একে স্বাপি সর্বেশাম সংসর্গিক নাম ভবিতুম আরহাতি ভবিতুম আরহাতি ইতি নিশ্চিত বলছেন এখানে কি বলছেন যে একজনের যদি গতি বাজে হয় তার বাদকি সবার গতি বাজে হয়ে যাবে বাকি সবার তাল মেলাতে পারবে না সেই জন্য এখানে একটা সুন্দর তত্ত্ব বলা রয়েছে যে সংসর্গিক দোষ এবং নূনম একস্বাপি সর্বেশম সংসর্গিকা নাম ভবিতুমার হাতি এই কথাটা আমার মনে হয় কেউ মহাজনগণের আনুগত্যে ভাগবতী মহাপুরাণের গৌরীয় দর্শনের আলোকে কেউ বিচার করতে বসে না আমি এটা নিশ্চিত যদি হতো তাহলে এরকম দুর্দশা হতো না একটি ধর্মীয় সংস্থানে যেখানে কোনো শাসন নাই যেখানে কোনো বিচার নাই সেখানে কোনোদিনই সাধু তৈরি হবে না সেখানে শয়তান তৈরির একটা ফ্যাক্টরি হবে আমার কথা তো অনেকে রেখে জানে এইসব ভাষা বলে হ্যাঁ ঠিক সেখানে ড্রিবল তৈরি করা তুমি ফ্যাক্টরি বানিয়েছো এটা মঠ বানাওনি মঠ যদি হতো সেখানে সাধু তৈরি হবে মঠেতে সাধু তৈরি হয় এই কথাটা অনেকে অসন্তুষ্ট হন কিন্তু কত বাস্তব কথা সেটা বহুপাদের কথা ভক্তিবিনোদ ঠাকুরের কথা আমি তুলব দু একদিনের মধ্যে হয়তো আজকে রাত্রি তুলব আমি প্রমাণ দিয়ে দেবো তারা কি বলেছেন বলছেন আমি বড় বড় সব হসপিটাল খুলে রাখবো মাইন্ড ইট দুঃখ পাওয়ার কিছু নেই আমার পয়সা আছে আমি বড় বড় হসপিটাল খুলে রাখবো গ্রামেতে গঞ্জেতে শহরেতে কিন্তু আমি এত মূর্খ আমি কোনো ডাক্তারের ব্যবস্থা করতে পারবো না আরে মহারাজ তোমার হসপিটাল খুলেছ তোমার সেখানে কোনো ডাক্তার নেই বৈদ্য নেই মেডিসিন নেই হ্যাঁ ইউটিলিটি কি আছে তাহলে তার তোমার হসপিটালটার ইউটিলিটি কি আছে তুমি যে হসপিটাল খুলেছ তার ইউটিলিটি কি আছে বলো আমাকে তক্ক করতে আসছো মারামারি করতে আসো ঝগড়া করতে আসো কি ব্যাপারটা কি বিচার করে দেখো যদি মনে করে হসপিটাল চালাতে পারছো না শাট ডাউন হসপিটালটাকে বন্ধ করো যদি কোনো মঠ চালাতে না পারো সেই মঠটাকে যদি না পারো বন্ধ করো অন্তত সমাজে ব্যবিচার হবে না অত্যাচার হবে না সেই বিগ্রহগুলোকে নিয়ে চলে যাও অন্য মঠে যেখানে বিগ্রহ সেবিত সেখানে সেবা করো সেখানে তুমি উপেক্ষা করার ফলে তো আজকে খবরের কাগজে নাম উঠলো তোমার মতো মূর্খ তো কেউ নেই তুমি কেন উপেক্ষা করেছিলে জানো এরকম ধরনের ব্যক্তি ওখানে থাকে তার চরিত্র তার স্বভাব জানো তুমি কেন উপেক্ষা করেছো ওই ব্রাঞ্চটাকে তুমি কেন বন্ধ করনি that for you are responsible তুমি দায়ী যে সোসাইটির প্রধান তার উপর দায়িত্ব পড়বে আর যত বদনাম হবে সাধু সমাজে কেন আমরা এসব মেনে নেব আমরা মেনে নেব না আমরা বিদেশে যাওয়া যাত্রার অনুমোদন করি না কত ব্যক্তি গিয়ে গিয়ে অধপতিত হচ্ছে সেখানে ভজন করা মানেই বিদেশে যাওয়া এগুলো আমরা অনুমোদন করি না এমনকি এই কথাও আমি বলেছিলাম যেসব বিদেশি ফর বিদেশের ভক্তগণ আসবেন তাদের জন্য আপনারা অন্য ব্যবস্থা রাখবেন তাদের হরিকথা তাদের যতক্ষণ তারা তৈরি হয়ে সেই চরম অবস্থায় না উঠবে ততক্ষণ তাদেরকে আলাদা ট্রিটমেন্ট করবেন আমার কথা কেউ মেনে নেবে না তাদের সংস্কার আলাদা তাদের বিচার আলাদা তাদের ওঠা বসা আলাদা তাদের মাগুলোর বিচার আলাদা সমস্ত তুমি এইখানকার ব্রহ্মচারীগুলোর সময় রাখবে রেখে তাদেরকে ভক্তি দেবে নাকি কি করে দেবে দেখাও আজ পর্যন্ত হয়েছে কি না তাদেরকে কৃপা না করতে আমি বলছি না কিন্তু তাদের আলাদা ব্যবস্থা থাকে তাদের ওঠা বসা খাওয়া দাওয়া আলাদা ব্যবস্থা আর তেজিয়ান বৈষ্ণবগণ তাদেরকে সঙ্গ দেবেন সঙ্গ মানে হরিকথা বলবেন তাদের চরিত্র সভা এইভাবে করলে পরে ট্রিটমেন্ট ভালো হয় কিন্তু আমার কথা কেউ মেনে নেবে না আমি একজন পাগল দুর্ঘটনা ঘটছে অজস্র দুর্ঘটনা ঘটছে সমস্ত অধপতিত হচ্ছে ধাবা ধাপ কোনোদিন দেখিনি এরকম একটা সুন্দর মহিলা সব চুল লাল সুন্দর আর দেখবে সব কাউকে দর্শন হয়েছে এটা কিছু না গায়ে এটা দুর্গন্ধ দূষিত একটা রক্ত মাংস এটা কিচ্ছু না এগুলোকে বিচার হয়েছে বুদ্ধি হয়েছে হয়নি তত্ত্বজ্ঞান দেওয়ার কেউ নেই আমি হসপিটাল খুলে রেখেছি মঠগুলো খুলে রেখেছি একটা শিক্ষা দেওয়ার কেউ নেই টাকাই যদি সমাধান করে যে টাকা সমাধান করো যদি টাকাই সলিউশন করে তা টাকা দিয়ে সমাধান করো টাকা দিয়ে ভগবানকে কিনে আনো মূর্খের দল যতক্ষণ আমরা সমাজে সাধু সৃষ্টি করতে না পারবো দিনের পর দিন আমাদের সাধু তৈরি করতে হবে এটা আমাদের প্রধান কাজ আমাদের মঠ মন্দির আর করতে লাগবে না অনেক মঠ হয়ে গেছে এখন খালি সাধু তৈরি করো হাজার হাজার সাধু হোক যারা চেতনায় উদ্বুদ্ধ তারা আরো হাজার হাজার লোককে উদ্বুদ্ধ করতে পারবে ভজনের কথা বোঝাতে পারবে ভগবানের কাছে নিয়ে যেতে পারবে জড়জগতের ছোট ছোট সব বিষয়েতে তুচ্ছ বিষয়েতে লড়াই মারামারি এইসব নিয়ে পড়ে রয়েছে তাহলে সংসর্গিক ও দোষ এই কথা প্রসঙ্গে আমাকে বলতে হলো আপনার ঘরেতেই যদি নোংরা একটা ব্যক্তি থাকে একটা চাকর কাজে লেগেছেন তার চরিত্র খারাপ সবকিছু খারাপ সেই ছোট ছেলেটা যদি থাকে ওর সঙ্গে যদি মেশে ওর চরিত্র খারাপ হয়ে যাবে হবে না একটা পচা বস্তা একটা বস্তাতে যদি পচা আলু থাকে সেই পচা আলুটা থাকার জন্য বাকি সব আলুগুলোকে নষ্ট করে দেবে দেবে কি না এই কমন সেন্সটা পর্যন্ত নেই সেই ব্যক্তিটা সেই ছেলেটা অন্যায় করছে মঠেতে এসে মঠে অত্যাচার করছে আমি বলছি না তাকে তাড়িয়ে দাও কিন্তু তাকে শাস্তি দিতে হবে তাকে শিক্ষা দিতে হবে তাকে কঠোরভাবে অনুশাসনে রাখতে হবে এটা আমরা পরম পূজা কেশব গোস্বামী মহারাজ পরম পূজা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী এদের থেকে পেয়েছি এইসব বিচারগুলো তারা অত্যাচার করে থাকে যা খুশি করুক তোমার ওসব দেখতে হবে না তুমি ভজন করো আর মশাই ভজন কাকে বলে একটা নতুন ছেলে কালকে এসছে মঠে সে মঠে এসে যদি দেখে এইসব ছেলেগুলো এরম করছে তারপর দুধ তার নিকুচি করেছে আমি মঠে থাকবো নাকি এরা এরম করে তাহলে আমি মঠে তার মঠে যদি এরম হয় তাহলে আমি বাড়ি যাব এরকম প্রত্যক্ষ কত হাজার হাজার ঘটনা আমরা ঘটনা দেখছি কেউ শুনবে না সেই জন্য বলছেন সংসর্গিক দোষ এব নুনম নিশ্চিত এখানে বলি নিশ্চিত ভাগবতের কথা কেউ গ্রহণ করে না ভাষণ ভাষণ কেবল ভাষণ চলছে ভাষণ বড় বড় জায়গায় ভাষণ বড় বড় এগুলো অনুভবের সঙ্গে আলোচনা হলে সব সমস্যার সমাধান সব যে গুরুদেব যে বৈষ্ণব তার শিষ্যকে শাস্ত্রীয় অনুশাসনে না রাখতে পারবেন অনর্গল হরিকথা বলে রোগ তার মধ্যে কোনো সময় কিছু হয়ে গেল সেটা আলাদা কথা অনর্গল বাইরের বড় বড় উৎসব এই সব সব খাওয়া দাওয়া সবই হচ্ছে আসল জিনিস নাই কিছু আসল জিনিস ভাইটাল জিনিস হোয়াট ইজ দ্য আউটকাম তুমি যে এত বড় একটা ফাংশন করলে বিরাট একটা আয়োজন করলে কয়েক হাজার লোককে নিমন্ত্রণ করলে ডাকলে কত মিনিট কত জায়গায় নিমন্ত্রণ করে আসলে সমস্ত কিছু বড় বড় লোকরা এলো but what is the net outcome তার নেট আউটকামটা কি পেলে সেটাই তো ভক্তিমীর ঠাকুর বুঝিয়েছেন এটা তো পড়নি তুমি আমার মনে হয় তুমি তো বিচার করনি মহাজন আনি করতে ভক্তিময় ঠাকুর এসব কথা বলেছেন পরিষ্কার শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞাত জ্ঞান যোগ্য তপাহা সর্বা সর্বাণ কর্মান খিলান পার্থ জ্ঞানে পরিসমাপতে ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা কৃষ্ণের মনোভাব এটাকে টোটালি এক্সপ্রেস করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কৃষ্ণ এই কথা বলতে চাইছে দেখো যে জগতে যত বস্তু আছে যত লোক যোগ্য করছে সব যোগ্য করছে এই যে দোকানদারি করছে যা যা কিছু যা যা কিছু পৃথিবীতে সব যোগ্য চলছে হ্যাঁ, বৃহৎ যোগ্য এটাকে বলে বৃহৎ যোগ্য এরা বুঝতে পারছে না যোগ্য দ্রব্যময় যোগ্য আবার আমরা যখন যোগ্য যেটাকে বাস্তব বেদের ভাষায় বলে ওই যোগ্য করতে যায় তখন আমাদের কি হয় দ্রব্যময় যোগ্য হয়ে যায় দ্রব্যময় যোগ্য হয় না দ্রব্যময় যোগ্য হয় কি না আমি কিছু ঘি চাই আমার কিছু কিছু ফল ফুল চাই সমস্ত কিছু চাই আইটেম চাই তো সব আইটেমগুলো নিয়ে আমি যোগ্যতে বসবো কিন্তু এই যে যজ্ঞগুলো তুমি কন্টিনিউয়াসলি করছো এই যজ্ঞের পেছনে কোন যজ্ঞ রয়েছে যে যজ্ঞটা তুমি আজকে আয়োজন করেছো তার পেছনে কোন যজ্ঞটা রয়েছে বলছে জ্ঞানময় যজ্ঞ কেউ বুঝতে পারেনি মূর্খের দল যত যজ্ঞের ব্যবস্থা ভগবান দিয়েছে সব যজ্ঞের ভেতরে একবারে গোপন রূপে রয়েছে জ্ঞান যজ্ঞ অর্থাৎ এই যে বস্তুময় যজ্ঞ এর বাইরে থেকে এক্সট্র্যাক্ট করে চিত ভাবনার তোমার কতটা আপলিপমেন্ট হলো চিত ভাবনা তুমি যে যে যাগযজ্ঞ করলে এই যে অনুষ্ঠান করলে সব কিছু করলে তোমার চিত ভাবনার কতটা উন্মেষ হলো অর্থাৎ চেতনার কতটা বিকাশ হলো ফলমি চেতনার কতটা তোমার বিকাশ হলো তুমি কি সেই এস্টিমেট করেছো তুমি খালি ভীত হয়ে গেছো মঠে গেলেই আমার সিদ্ধি লাভ হয়ে যাবে মঠে গেলেই আমার সিদ্ধি লাভ হবে আরে মহারাজ আমি কি মঠে নেই আপনাদের কি বিশ্বাস হয় আমি মঠে নেই আমি মঠে নেই আমি কোথায় আছি আমি গৌরীয় মঠে রয়েছি কেউ আপনাদের তো বিশ্বাস নেই বিশ্বাস আছে কাউ আমি গৌরী মঠে না থাকলে কি করে গৌরী মঠের বলে গৌরী মঠ আমার জিউ ভাই উচ্চারণ করছে গৌরী মঠের কথা সেই জন্য চিত ভাবনার কতটা যাই করো সারাদিন সকাল থেকে আরম্ভ করে রাত পর্যন্ত যাই ভজনের ক্রিয়াকর্ম করো নিজের বিবেককে রাত্রিবেলা জিজ্ঞাসা করো what is the net outcome today আমার আজকে নেট আউটকাম কি হলো আমি কি লাভটা পেলাম মূর্খের মতো খালি করে গেলাম জব করতে বলেছি জব করলাম আমাকে পরিক্রমা করতে করলাম অর্চন করতে করলাম আরে মহারাজ কি এই এটা কি জন্য বলেছে কি এটা তো দ্রব্যময় যোগ্য এরপরে তুমি কি পাবে সেটা তো তুমি পাচ্ছ না এটা তাহলে ডিফেক্ট আছে কোথাও নিশ্চয় দোষ আছে সেটা বলে দেওয়াই তো সাধুর কাজ সাধুর কাজ তো মৌন হয়ে বসে থাকা সেই জন্য সংসর্গিক দোষ এব नूनम एकस्वापि सर्वेशम संसर्गिकानम ভবিতুম অর্হতি হবেই হবে যদি সঙ্গদোষ সাধুগণ নির্ণয় করে সমাধান না করেন যদি বলেন ছাগল ভেড়া কুকুর গরু সব একসঙ্গে থাক তাহলে সব কামড়া কামড়ি করবে আর মারামারি করবে আর তোমার মঠের খবরটা নিউজ পেপারে যাবে তুমি এত বড় বুদ্ধিমান এইভাবে জড়ভরতজিকে পালকি বওয়ার কাজে লাগিয়ে দিয়েছেন যখন তার পালকি বওয়ার কাজ করতে করতে যখন তিনি ওপর থেকে গালাগাল দিচ্ছেন তখন অন্য অন্য যারা পুরনো পালকি যাদের যাদের পালকি যারা বয়ে নিয়ে এসছেন রাজার পালকি তারা বলছেন আমরা কিছু করি নাই এই যে নতুন লোকটা নিয়োগ করা হয়েছে সে পালকি বইতে পারছে না উল্টো পাল্টা করছে তখন সেখানে সৌভরিপতি সেই যে সেও পথে গালাগাল দিচ্ছে হে দেখেছেন তখন পালকি বওয়ার জন্য এনেছে দেখেছে শরীরটা মোটা তখন সেখান থেকে বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলছে কি কষ্ট হচ্ছে নাকি নিচে নেবে সাইজ করে দেবো তোমাকে সাইজ বোঝেন মানে মারবে নেবে তোমাকে তোমার যে ট্রিটমেন্ট করব তোমাকে ভালো করে ভালো করে পালকি বাও উৎপাত কোথাকার গালাগাল দিচ্ছে ওপর থেকে সে জানে না এ কে কিছু বুঝতে পারছে না হ্যাঁ তোমার শরীরটাকে খুব রোগা তুমি তো খাও দাও না খুব দুর্বল অর্থাৎ মোটা তো ওটা ঘুরিয়ে বলছে তুমি তো রোগা তোমার তো পালকি বইতে এরম বলছে তা এখন সে সাধু সে কি বলবে সেই চিন্তা করলো এই মূর্খটা তো যাচ্ছে গুরুগৃহে তার গুরুই বা কেমন আর এই যে চেলাটা যে বসে রয়েছে আমাকে গালাগাল সেই বা কেমন সে তো আমাকে চিনতে পারছে না এখন জগৎবাসীর কাছে শিক্ষা রাখার জন্য এখন তো আর চারিপাশে কেউ নেই এই দেখে তার প্রতি করুণা করে সৌভীর প্রতি সৌভরি বলছে সিন্ধু সৌভরী পথে রঘুগণের প্রতি কৃপা করবার জন্য এবারই সাধু মুখ খুললেন সন্ত এব বস ছিন্দন্তি মনব্যাসঙ্গম উক্তিভি সাধু যদি প্রবচন না দেয় সাধু যদি চরিত্র ঠিক না থাকে সাধু যদি হরিকথা না বলে তাহলে উদ্ধার কে পাবে আজকে যদি জড়বরজি চুপ করে থাকতেন তারে সৌহরিপতি এই যে রুহুগণ তার প্রতি কৃপা করে যদি নিজের মুখটা না খুলতেন তাহলে আমরা পঞ্চম স্কন্ধের একটা জড়ভরতজির শিক্ষা সেটা থেকে বঞ্চিত হয়ে যেতাম কেন আমরা জড়ভরতজির এই যে আদর্শ শিক্ষা আমরা গ্রহণ করব কি গ্রহণ করব। যদি জরবরজি চুপি থাকতেন মুখটাকে না খুলতেন যদি জরভরজি নিজের স্বরূপের পরিচয় না দিতেন আমি কে তাহলে তো জানতে পারত না স্বরূপের জানতে পারত এটা করুণা করে জানালেন এটা করুণা করে জানালেন এটা করুণা করে জানালেন জড় ভরতজি বলছেন যে আপনি স্বামী ভাব নিয়ে বসে রয়েছেন তো আপনি ওপরে আমার ঘাড়ের ওপরে স্বামী ভাব নিয়ে বসে রয়েছেন ভালো কথা কিন্তু আপনি একটা কথা বিচার করছেন না যে আমি দেহ নয় আপনি যে বলছেন ব্যঙ্গ করে বলছেন ও তোমার শরীরটা তো খুব রোগা তোমার দ্বারা কি আর সম্ভব এসব বলছেন কিন্তু রাজন বিচার করে দেখুন আমি তো কোনো দেহ নই আমি আত্মা আত্মা যে দেহের ভেতরে ঢোকে সে দেহের আকার গ্রহণ করে কাজে আমি স্থূল আমি সূক্ষ্ম আমি মোটা বা সরু রোগা এইসব প্রশ্নটা আসে হচ্ছে দেহ সম্বন্ধে জড় বিচারে আর বিশ্বাস করুন আমি কোনো দেহ নই আমি সূক্ষ্ম আত্মা কাজেই পালকি বর অভ্যাস আমার নেই এই জন্য আপনার বিচারে আপনি ঠিকই বলছেন কিন্তু আমি তো বিচার করে এইটি দেখতে পাচ্ছি যখনই এইসব বিচার বলছেন রহুগণের গেছে মাথা ঘুরে বলছি কি রে বাবা পালকি বইছে কে আমার বিরাট অপরাধ হয়ে গেল নিশ্চয়ই লাপিয়ে পালকি থেকে নেমেছেন ঝাঁপ মেরে এর সঙ্গে সঙ্গে পায়ে পড়েছেন সত্যি কথা বলুন আপনি কে আপনি বলুন আপনি লুকিয়ে রয়েছেন এরকমভাবে আপনি কে আমি আগেই বললাম সাধুর মহিমা তখন যখন সে তার প্রবচনের দ্বারা আপনার হৃদয়ের অন্ধকারটাকে সরিয়ে দিতে পারবে সাধুর মহিমা তখন যখন সে আপনার ভেতরের অন্ধকারটায় কাটিয়ে দিতে পারবে সাধুর মহিমা তখন তোমার জড় সংসারের সঙ্গে তোমার বন্ধনকে কাটিয়ে দিতে পারবে হরিকথা শুনতে এসছি একটু টাইম পাস করতে এসছি এটা সমাজে আমি পরিচয় পাবো ভক্ত বলে আমিও তিলকমালা করি আমিও মটে যাই কখনো কখনো হরিকথা শুনি একটা গ্ল্যামার পাবো একটা পজিশন পাবো এই জন্য আমার হরিকথা শোভান নয় হরিকথা শোভনের অর্থ হলো সম্পূর্ণরূপে হৃদয়ের মালিন্যকে সম্পূর্ণরূপে ছড়িয়ে দেওয়া এখানে আমরা আলোচনা করলাম তাহলে লাফিয়ে গিয়ে পায়ে পড়ল পায়ে পড়ে বলছেন সত্যি কথা বলুন আপনি কে গোপন রূপে রয়েছেন আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করুন আপনি বলে কাঁদতে আরম্ভ করলেন রুগন সেই যে রুগন এবার কাঁদছেন কস্তম নিগুরো চরসি দ্বিজানম বিভর্ষে সূত্রম কতম অবধূত কস্যাসিকুত্র ইহা ইহাপি কস্মাৎ ক্ষেমায় নশ্চেদ অসি নত শুক্ল কস্তম নিগুড়চরসি দ্বিজানাম আপনাকে মনে হচ্ছে দ্বিজশ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান প্রাপ্ত মহাত্মা কস্তম তুমি আপনি কে কস্তম নিগুড়চরসি এভাবে গুপ্তভাবে এই সমাজের মধ্যে আপনি বিচরণ করছেন কে আপনি সত্যি কথা বলুন কস্তম নিগুড় চরসি দ্বিজানাম বিভর্ষ সূত্রম কতম অবধূত এই অবধূতগণের মধ্যে আপনি একজন যে অবধূতগণকে লোকে চিনতে পারে না লোকে কাশ্যাসি হ্যাঁ কুত্রত্র ইহাপি কসমাত খেমায় নশ্চেদ ওসি নত শুক্ল বলছেন হে প্রভু দ্বিজাতিগণের মধ্যে কে গুরুভাবে বিচরণ করছেন আপনি ঠিক করে বলুন আমার কিন্তু অন্তর বলছে কারণ আপনি যজ্ঞসূত্র ধারণ করেছেন আবার সেটাকেও সেই যোগ্যসূত্রটাকে লুকিয়ে কাউকে যেন কেউ যেন না দেখতে পারে সেই জন্য কোমরে পেঁচিয়ে তলায় রেখে দিয়েছেন কেউ যেন জানতে না পারে আমি ব্রাহ্মণ তার পরিচয় দেওয়ার ইচ্ছা নেই আমি ব্রাহ্মণ যারা বাস্তবিক সাধু তারা নিজের পরিচয় দিতে পারে না চায় না আমি ব্রাহ্মণ ব্রাহ্মণকুলে অমানুষ অমানুষ যারা এভাবে পরিচয় আমি ব্রাহ্মণ অমানুষ এগুলো সাধু নয় অমানুষ শাস্ত্র বলেছেন এন বলছেন যে দেখুন কারণ আপনি যজ্ঞসূত্র ধারণ করে অথবা আপনি কি দত্তাত্রেয় মধ্যে কোনো অবধূত দত্তাত্রেয় আদি অনেক অবধূতের নাম আমরা শাস্ত্রে শুনেছি দত্তাত্রেয় ঋষভ অনেক অনেক অবধূত তাদের মধ্যে কি আপনি কেউ নাকি নাকি আপনি সেই যে সাংখ্যযোগের প্রবর্তক কর্তা সেই যে কপিল শুক্ল সেই অবতার আপনি এইভাবে ঘুরছেন নাকি কি ব্যাপারটা সত্যি কথা বলুন আপনি কি কপিল আমাদের মঙ্গলের জন্য এসে আজকে হঠাৎ এই আপনার এই অপ্রাকৃত যে বাণী এটা কি খুললেন আজ আমার কত ভয়ঙ্কর বিপদ উপস্থিত হতো যদি আপনা আপনি আপনার মুখটাকে না খুলতেন তাহলে আমি কি করতাম আজকে কোথায় যেতাম একটা ব্রহ্মকুলের শ্রেষ্ঠ মানে সিদ্ধ মা আপনি ভগবান ভগবান আপনাকে পাঠিয়েছেন এই জগতে আমাদের শিক্ষা দেওয়ার জন্য আর আপনার কাঁধেতে আমি পালকি রেখে আমি বয়ে চলে যাচ্ছি হায় হায় যদি আপনি মুখটা না খুলতেন কি হতো নাহং বিশঙ্কে সুররাজ বজরাত নাস্তার কসুলাত ন যম সদণ্ডাত নাগনার নাগনার্কনীলা সমবিত পাস্তাত শঙ্কে ভৃষম ব্রহ্মকুলাবমানাত বলছেন কি বলছেন রুগণ বলছেন দেখুন আমি দেবরাজ ইন্দ্রের যে বজ্র আমি দেবরাজ ইন্দ্রের বজ্রকে ভয় পাই না আমি বরুণের অস্ত্রকে ভয় পাই না আমি যমরাজের অস্ত্রকে ভয় পাই না না হাম বিশাঙ্কে সোররাজ অবাজরাজ নস্তার্ক সুলা শম্ভু শঙ্কর যে এরম সুল তুলে রয়েছে সেই সলটা সুলটাকে আমি ভয় পাই না জম যে দণ্ড দেন দণ্ডরে সেই দণ্ড আমি ভয় পান না অগ্নিদেবের যে অস্ত্র বরুণদেবের অস্ত্র আমি কোনোটা কি ভয় পাই না বায়ু পবনদেবের অস্ত্র আমি একমাত্র ভয় পাই ব্রহ্মকুলের যদি অপমান হয়ে যায় জানতে বা অজান্তে জানতে বা অজান্তে যদি আমার দ্বারা ব্রহ্মকুলের একটা অপমান হয়ে যায় অবহেলা হয়ে যায় তাহলে আমার সর্বনাশ উপস্থিত হল আমি এইটাকে সবচেয়ে বেশি ভয় করি আপনি দয়া করে আমাকে ভালো ভালো করে বুঝিয়ে বলুন আমার জ্ঞানকে উন্মেষ করে দিন খুলে দিন আমি অজ্ঞানে রয়েছি নাহলে আমার বাঁচার কোনো রাস্তা নেই আমার বাঁচার কোনো রাস্তা নেই আপনি দয়া করে বলুন কি করি আমি এখন মহৎ ব্যক্তি আপনি আপনার চরণে আমার এত বড় অপরাধ হয়ে গেল হায় হায় কি করব আমি এখানে জড়ভরতজি মহারাজ সুন্দর শিক্ষা দেবেন তার কিঞ্চিত আমি উল্লেখ করব করে কি কি আলোচনা সায়ংকালীন সময় হবে এই ভারতবর্ষকে নটা বর্ষতে ভাগ করা হয়েছে নটা বর্ষের প্রত্যেকটা বর্ষে একটা আলাদা আলাদা নাম আছে আমি বলেছিলাম ভরত মহারাজ ভাগ করে দিয়েছেন ইলাবৃত্ত ইলাবৃত্ত বর্ষ থেকে আরম্ভ করে অজনাব বর্ষ বিভিন্ন আলাদা আলাদা সমস্ত ভাগ করে দিয়েছেন সেই প্রত্যেকটা বর্ষতে আলাদা আলাদাভাবে ভগবানের বিভিন্ন যে অবতার আছে কুর্মদেবতা রাম নৃসিংহ তারা করুণা করে এই জড়জগতে ভগবান তাদের যে বৈকুণ্ঠ জগৎ আছে নিত্য জগতে তারা আমাদের প্রতি করুণা প্রদর্শন করে কি করেছেন এই জগতে একটা করে ব্রাঞ্চ অফিস খুলে দিয়েছেন কি করেছেন ব্রাঞ্চ অফিস বলে তো যেতে পারছে না কষ্ট হচ্ছে কুর্মদেবতা খুলে দিয়েছেন একটা রামজি খুলে দিয়েছেন বরাহজি খুলে দিয়েছেন সব একটা একটা করে ব্রাঞ্চ অফিস খুলে দিয়েছেন দিয়ে বলছেন যা তবু যদি এরা এসে আমাকে বুঝতে পারে করে মঙ্গল হোক এইভাবে এইসব কথা আমরা আলোচনা করব কোলে আমরা সঙ্গে সঙ্গে আজকেই ষষ্ঠস্কন্ধে অজামিল জির চরিত্র কিভাবে খারাপ হলো এতবার একটা শ্রেষ্ঠ ব্রাহ্মণ সেই সব কথা আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নামের মহিমা আদি সব কীর্তন হবে সেই সমস্ত কথা আলোচনার জন্য আমরা খুব সাবধান হয়ে এখানে আগমন করব এই আশা রাখছি নাহং বিশঙ্কে সুররাজ বজরাত নাস্তার কসুলাত্ম জম সদনলাত नाग्नार्कनीला समवित्तपास्तात् शङ्खे वृषं ब्रह्मकुलाभुनाना वाञ्छाकल्पतुर्वस्य कृपा सिन्धुभ्यवच पतितानां पावने भवैष्णभ्यो नमः